নবীর দামান চুমে চুমে যাব মদিনাই ওগো নবীজি রোজাই আছেন শুয়ে নবীজি আমার আছেন শুয়ে নবীজি আমার নবীর দমন চুমে চুমে যাব মদিনাই ওগো নবীজি রওজাই আছেন শুয়ে নবীজি আমার আছেন শুয়ে নবীজি আমার কোরআন হাদিস নিয়ে এলো নবীজি ধরাই সে কোরআনের আলো জ্বলছে আজ সারা দুনিয়ায় কোরআন হাদিস নিয়ে এলো নবীজি ধরাই সে কোরআনের আলো জ্বলছে আজ সারা দুনিয়ায় পাপি তাপি পেল মাফি নবীজি ছোয়াই খোদা দিল যে রে হাই আজ কাদে নবীজি আমার ও গো আজ কাদে নবীজি আমার নবীর দামান চুমে চুমে যাব মদিনাই ওগো নবীজি রোজাই আছেন শুয়ে নবীজি আমার আছেন শুয়ে নবীজি আমার আবু জেহেল বলে শোনো মোর ভাই প চন্দ্র দিয়ে খণ্ড করে দেখাও তবে তোমায় মানব আবু জেহেল বলে শোনো মোর ভাই প চন্দ্র খণ্ড করে দেখাও তবে তোমায় মানব নবীর সারাই চন্দ্র দি খণ্ড হয়ে যায় আবু জেহেল দেখে অবাক হয় এ কেমন ভাবে সম্ভব হলো বলো না আমায় এ কেমন ভাবে সম্ভব হলো বলো না আমায় নবীর দামান চুমে চুমে যাব মদিনায় ওগ নবীজি যায় আছেন শুয়ে নবীজি আমার আছেন শুয়ে নবীজি আমার নবীজির শত্রু ছিল আবু জেহেল আবু লাহাব সবাই গেল ধ্বংস হয়ে খোদারি আজাব নবীজির শত্রু ছিল আবু জেহেল আবু লাহাব সবাই গেল ধ্বংস হয়ে খোদারি আজাব আনিল ইমান ইহুদিগণ নবীর হাতে রেখে হাত নবীজি করল মোনাজাত মাফ করে দাও খোদা সবার গো মাফ করে দাও খোদা সবার নবীর দামান চুমে চুমে যাব মদিনাই ওগো নবীজি যাই আছেন শুয়ে নবীজি আমার আছেন শুয়ে নবীজি আমার এমন নবী কোথাও খোঁজে তুমি পাবে না আল্লাহ জাগার নাম লিখিল আর সে আল্লাহ এমন নবী কোথাও খোঁজে তুমি পাবে না আল্লাহ জাগার নাম লিখিল আর সে আল্লাহ ফিরোজ হাসান নবীর নাম নিতে ফুলো না নবীজির দামান ছেড়ো না নবীর দামান ছাড়িলে তুমি জান্নাত পাবে না অগণবীর দামান ছাড়িলে তুমি জান্নাত পাবে না নবীর দামান চুমে চুমে যাব মদিনায় অগণবীজি রাই আছেন শুয়ে নবীজি আমার আছেন শুয়ে নবীজি আমার